জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ পীর সাহেব চরমনাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ আমরা মুজাহিদ জানবাজ জানবাজ ভেঙে ফেলি তাগুদের প্রাসাদ প্রাসাদ আমরা মুজাহিদ জানবাজ জানবাজ ভেঙে ফেলি তাগুদের প্রাসাদ প্রাসাদ গড়ে তুলি নিরাপদ জনপদ জনপদ গড়ে তুলি নিরাপদ জনপদ জনপদ যেখানে থাকবে না অপরাধ অপরাধ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ চারিদিকে চলছে সংঘাত সংঘাত মাজলুম মানুষের আর্তনাদ আর্তনাদ চারিদিকে চলছে সংঘাত সংঘাত মাজলুম মানুষের আর্তনাদ আর্তনাদ শুইবে কত কালারি আঘা শুইবে কত কালারি আঘা আঘা ভেঙে ফেল জালিমের মসনাদ মসনাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ ইসলাম আমাদের মতবাদ মতবাদ গড়ে তুলি সুমায়ের জনমত জনমত ইসলাম আমাদের মতবাদ মতবাদ গড়ে তুলি সুমায়ের জনমত জনমত খোলাফায় রাশেদার খিলাফত খিলাফত খোলাফায় রাশেদার খিলাফত খিলাফত আসবে দেশে নির্ঘা নির্ঘা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বীর সাহেব চর্মনাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ পীর সাহেব চরমনাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইস ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ